سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া জুমার নামাজের অতি গুরুত্বপূর্ণ একটা ফরজ দায়িত্বকে সামনে নিয়ে আমরা আজানের পর অল্প কিছুটা মুহূর্ত দিনে কিছু মজা করার জন্য একত্রিত হয়ে বসছি আল্লাহ তালা আমাদেরকে এ তৌফিক দান করেছেন আল্লাহ তালার দরবারে দিল খুলে সকলেই শুক্রিয়া দায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আনুগত্য আল্লাহ তালার আনুগত্যের উপর নিজ জীবনকে গড়ে তোলা এটা মানুষের জীবনের সফলতা এবং কামিয়াবির একমাত্র পথ একমাত্র রাস্তা যুগে যুগে আল্লাহ তালা নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে মানুষ্য সমাজে এই দাওয়াতের ব্যবস্থা করছেন আল্লাহ কিতাবের মাধ্যমে নবীদের মাধ্যমে এই দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছাইছেন যে তোমাদের জীবনের সফলতার একমাত্র পথ হলো আমাকে মান্য করা এই আল্লাহ তালার কিতাব এবং নবীদের মাধ্যমে একটা দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছেছে সেই দাওয়াতটা হলো যে আল্লাহ তালার হুকুম অনুযায়ী নিজ জীবনটাকে গড়ে তোলো যুগে যুগে যে সমস্ত নবীরাই এই পৃথিবীতে আল্লাহ তালা তাদেরকে প্রেরণ করেছেন সকলের দাওয়াত এই একটাই ছিল আর নবীদের এই দাওয়াত কিতাবুল্লার মাধ্যমে মানুষের কাছে এই যে এই সত্যের দাওয়াত মানুষের কাছে এসেছে এর বিপরীত আরেকটা দাওয়াত আছে যে আল্লাহ তালার অবাধ্যতা করো তোমার জীবন তৈরি হবে একটা দাওয়াত যে আল্লাহ তালার হুকুম অনুযায়ী জীবনকে গড়ো তোমার জীবন সফল হবে এর বিপরীত আরেকটা দাওয়াত ওইটাও দাওয়াত এই পৃথিবীতে একই সাথে দুইটা দাওয়াত চলতেছে একদম পৃথিবীর শুরুলগ্ন থেকে চলছে পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দুইটা দাওয়াত থাকবে আর একটা দাওয়াত হলো আল্লাহ তালার হুকুম অনুযায়ী জীবনকে তৈরি করো তোমার জীবন সুখের হবে সফল হবে একজন লোক যুগে যুগে এই দাওয়াত প্রচার করছে একসময় নবীরা করছে নবীর অনুসারীরা করছে আর এর বিপরীত একটা দাওয়াত আছে আল্লাহ তালার অবাধ্যতা করো তোমার জীবন সুখের হবে এমন কোন যুগ নেই যে যুগে এই দাওয়াত ছিল না এমনকি আমাদের এই যুগেও এই দাওয়াতটা আছে আল্লাহকে মানতে হবে না আল্লাহর অবাধ্যতা করো জীবন সুন্দর হবে আল্লাহ তালার অবাধ্যতার দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে আল্লাহ তালার অবাধ্যতার পথে ডাকার জন্যই হলো শয়তান শয়তানের দাওয়াত মানুষের কাছে আল্লাহর অবাধ্যতা কর তোমার জীবনের মাঝে স্বাদ আসবে মজা আসবে তোমার জীবনটা সুন্দরভাবে সেজে উঠবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন কর শয়তানের এই দাওয়াতটা কিছু মানুষের জন্য না সকল মানুষের জন্য শয়তান এ দাওয়াতটা বেছে বেছে কিছু মানুষদেরকে দেয় না সকলকেই এই দাওয়াতটা দেয় সমাজের উচ্চবিত্ত তাকে তার কাছেও শয়তান এ দাওয়াত দেয় সমাজের নিম্নবিত্ত তার কাছেও শয়তান এ দাওয়াত দেয় সমাজে যারা শিক্ষিত তাদেরকেও শয়তান এ দাওয়াত দেয় সমাজে যারা অশিক্ষিত শয়তান তাদেরকেও এ দাওয়াত দেয় সমাজে যারা ধনী শয়তান তাদেরকেও এ দাওয়াত দেয় সমাজে যারা গরিব শয়তান তাদেরকেও এ দাওয়াত দেয় আর শয়তানের এ দাওয়াতটা বছরে একবার সাত দিনের একটা দাওয়াতি সপ্তাহ ঘোষণা করে এ দাওয়াতটা হয় না এমন না যে শয়তান তার দাওয়াতটা বছরে এক সপ্তাহ দেয় বা বছরে এক মাস শয়তান এ দাওয়াতটা মানুষদেরকে দেয় এমন না এমনও না যে প্রতি মাসে শয়তান দশ দিন এ দাওয়াত দেয় বাকি দশ দিন অন্য কাজ করে বাকি দশ দিন শয়তানের দাওয়াত বন্ধ থাকে এমনও না শয়তানের এ দাওয়াতটা প্রতিদিন আবার প্রতিদিন শয়তানের এই দাওয়াতটা এক ঘন্টার জন্য শয়তান এই দাওয়াতের মেহনত করে বিষয়টা তার যে প্রতিদিন সকালবেলা এক ঘন্টা সন্ধ্যাবেলা এক ঘন্টা শয়তান তার দাওয়াত দেয় এই সময়টা শয়তান আসে বাকি সময় শয়তান থাকে না ব্যাপারটা কি এরকম শয়তান তার দাওয়াতটা প্রতিটা মানুষের কাছে নিয়ে আসে প্রতিদিন প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেয় এমন না যে আজকে এই জনকে দাওয়াত দিলাম প্রতিদিন জন করে আমি এই সমাজে আমি আমার দাওয়াত জন করে লোককে আমি দিব শয়তান কি এমন নাকি হ্যাঁ বেছে বেছে জন যে সমাজের এই জন আমি এই জনকে দাওয়াত দিব না সমাজের প্রত্যেকটা সদস্যকে সে নারী হোক পুরুষ হোক ধনী হোক গরিব হোক শয়তান তার কাছে প্রতিদিন দাওয়াত নিয়ে যায় আবার প্রতিদিন যে যায় দিনে এক বেলা যায় না তিন বেলা যায় দিনে তিন বেলা আসে তাও না চব্বিশ ঘন্টায় চব্বিশ বার আসে তাও না শয়তান সার্বক্ষণিক সাথে থাকে এবং সার্বক্ষণিক এই দাওয়াতের মেহনত শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে চালিয়ে যেতে থাকে لأقعدن لهم صراطك المستقيم এটা শয়তানের অঙ্গীকার আমি মানুষ যে পথে আল্লাহকে পাওয়া যাবে সেই পথে আমি বসে থাকব সার্বক্ষণিক বসে থাকবো একদম টোয়েন্টি ফোর ঘন্টা আমি বসে থাকব রাতেও আমি বসে থাকব দিনেও আমি বসে থাকব আর আমি আমার দাওয়াত প্রত্যেকটা মানুষের পিছনে চালিয়ে যাব শয়তান আল্লাহর সাথে এই অঙ্গীকারকে পেশ করেছে আমি আপনার বান্দাদেরকে পদভ্রষ্ট করতে আমার পূর্ণ জীবনটাকে আমি কাটিয়ে দিব আমার এই জীবন পুরা জীবনের একটাই ইচ্ছা একটাই স্বাদ একটাই স্বপ্ন একটাই লক্ষ্য একটাই মঞ্জিল একটাই ফিকির আপনার প্রত্যেকটা বান্দাকে এমন না যে আপনার বান্দাদের মাঝে আমি প্রতি এক হাজার জনে দশ জন বা এক হাজার জনে নয়শো জন বা এক হাজার জনে নয়শো নিরানব্বই জন তা না আমি আপনার এক হাজার বান্দার এক হাজার জনকে এক কোটি বান্দার এক কোটিকে সাত কোটির সাত কোটিকে সাতশো কোটির সাতশো কোটিকে আমি পদভ্রষ্ট করব এই লক্ষ্য নিয়ে শয়তান সাতশো কোটি মানুষের পিছনে মেহনত করছে সার্বক্ষণিক মেহনত করছে শয়তানের মেহনতের পদ্ধতি কি আল্লাহ তালার কত অনুগ্রহ শয়তান কিভাবে কি পদ্ধতিতে কি আকৃতি নিয়ে আমাদের কাছে তার দাওয়াত কি পেশ করবে শয়তানের সমস্ত কলা কৌশলগুলোকে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তারপর আমাদেরকে শয়তানের চতুর্মুখী সার্বক্ষণিক এই দাওয়াত থেকে বেঁচে থাকার পদ্ধতিটাও আল্লাহ তালা আমাদের সামনে আলোচনা করে দিয়েছেন যে তোমরা শুধু এই পদ্ধতির উপর থাকো কিছুই করতে পারবে না শয়তান কত বড় অনুগ্রহ শয়তান কিভাবে দাওয়াত দেয় প্রত্যেকটা মানুষের পিছনে শয়তানের মেহনতটা শয়তানের পরিশ্রমটা কি পদ্ধতিতে হয় আল্লাহ তালা তা বুঝিয়ে দিচ্ছেন তার কোরআনের মাধ্যমে মিম্বাইনি আতিয়ান্নাহুম মিম বাইনি আইদিহিম ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন কোরআনে করিমের এই আলোচ্য আয়াতে শয়তান আল্লাহর সাথে তার অঙ্গীকারকে ব্যক্ত করছে হে পরওয়ার দিগার আমি আপনার এ নির্বাচিত মনোনীত সৃষ্টি মানুষের কাছে আমি আগমন করব তার সামনের দিক থেকে আমি আগমন করব সে যে পথ চলবে আমি তার সামনে থাকব আর সম্মুখ দিক থেকে আমি তাকে আক্রমণ করব সে সামনে আসতে থাকবে আমি তাকে জড়িয়ে ধরব আমি তাকে আমার কলা কৌশল দ্বারা জালের মাঝে আটকে ফেলব আমি সামনের দিক থেকে তাকে আঘাত করব তাকে আক্রমণ করব অমিন খালফিহিম আর আমি তার পিছনের দিক থেকেও তাকে আঘাত করব তার সামনেও আমার বাহিনী থাকবে তার পিছনেও আমার বাহিনী থাকবে সে যখন সামনের দিকে অগ্রসর হবে আমি তাকে জালে ফেলবো আমি তাকে ফাঁদে ফেলবো সে যদি পিছনের দিকে পশ্চাধাবন করে সেদিক দিয়েও আমি তাকে আমার ফাঁদে আটকে ফেলব সামনেও আমি থাকব পিছনেও আমি থাকব ওয়ান তার ডান পাশেও আমার বিচরণ হবে ওয়ান তার ডান পাশেও আমার বিচরণ হবে তার বাম পাশেও আমার বিচরণ হবে তার সামনেও আমার বিচরণ হবে আমার অবস্থান হবে তার পিছনেও আমার অবস্থান হবে তার ডান দিক থেকেও আমার অবস্থান হবে তার বাম দিক থেকেও আমার অবস্থান হবে চতুর দিক থেকে তাকে ঘেরাও করে আমি তাকে সামনের দিক থেকে ডাকবো আসো সে আসবে না আমি পিছন দিক থেকে ডাকবো আসো সে পিছনের দিকেও যাবে না আমি তার ডান দিক থেকে ডাকবো আসো সে ডান দিকেও আসবে না আমি তাকে বাম দিক থেকে ডাকবো আসো সে যদি ডানে যেতে চায় আমার ফাঁদে পড়বে যদি বামে যেতে চায় আমার ফাঁদে পড়বে যদি সামনে আসতে চায় আমার ফাঁদে পড়বে যদি পিছনে যেতে চায় আমার ফাঁদে পড়বে চতুর্দিকে আমার ঘেরাও থাকবে এই আয়াতটার খুব সুন্দর তাফসিল করেছেন এই যে শয়তানের অঙ্গীকার যে আমি আপনার প্রতিটি বান্দার সামনে পিছনে ডানে বামে থাকব দিক থেকে আমি তাকে ডাকতে থাকবো তাকে দাওয়াত দিতে থাকবো তো সম্মুখ দিক থেকে শয়তানের দাওয়াত শয়তানের আহ্বানের অর্থ কি যে আল্লাহর বান্দার সামনে হলো তার আখেরাত আল্লাহর বান্দার সামনে হলো তার মরণ আর মৃত্যু মানেই আখেরাতের অনন্ত অসীম জীবনে প্রবেশ করা তার সম্মুখ দিকে আমি থাকব আমি তাকে ডাকবো আমি আমার ফাঁদে তাকে ফেলবো এর অর্থ হলো আমি আপনার প্রতিটি বান্দাকে তার মৃত্যু তার আখেরাতের কথা ভুলিয়ে দেব সে ভুলে যাবে তার মৃত্যুর কথা সে ভুলে যাবে তার পরকালের কথা মৃত্যু পরকালটাকে সে দূরবর্তী একটা বিষয় মনে করবে সে তার মৃত্যু নিয়ে ভাববে না তার পরকাল নিয়ে ভাববে না এই ভাবনাটাকে আমি আমার সৌন্দর্যতার মাধ্যমে দুনিয়াটাকে ভাবে তার সামনে তুলে ধরার মাধ্যমে আমি আখেরাতের ফিকিরটা তার থেকে নাই করে দিব সে চলবে দিন যাবে মাস যাবে বছর যাবে শিশু কৈশোর অবস্থা থেকে সে যুবক হবে যুবক থেকে বৃদ্ধ হবে তার কালো দাড়ি সাদা হবে কিন্তু আখেরাতের ফিকির তার মাঝে তৈরি হবে না পরকালের ফিকিরটা তার মাঝে তৈরি হবে না সে ভাববে না তার পরকালকে নিয়ে ভাববে না তার আখেরাতকে নিয়ে لآتينهم من বাইনি আইদিহিম আমি তাকে ভুলিয়ে দিব তার পরকালের কথা আমি তাকে ভুলিয়ে দিব তার মৃত্যুর কথা তার সামনে পরকাল তার সামনে মৃত্যু কিন্তু তার সামনে আমি চলে আসব আমি চলে আসব অমিন খালফিহিম তার পিছন দিকেও আমি থাকবো আমি তার পিছন দিকেও অবস্থান গ্রহণ করব আর পশ্চাৎ দিক থেকে আমি তাকে ডাকবো আসো পিছনের দিকে আসো আসো পিছনের দিকে আসো আমি ডাকবো তাকে পিছনের দিকে দেখে কোথায় নিয়ে যাবে মুফাসসিরিন একরাম এর ব্যাখ্যা দিয়েছেন যে তাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট এবং আসক্ত করে শয়তান করে তুলবে কারণ দুনিয়াটা সে ছেড়ে যাচ্ছে আল্লাহর বান্দা দুনিয়াটাকে ছেড়ে যাচ্ছে ঘড়ির প্রতি সেকেন্ডের কাটা এগুচ্ছে আর আমি আপনি আমরা দুনিয়াটাকে ছেড়ে যাচ্ছি আমরা দুনিয়াতে থাকছি না আমরা দুনিয়াটাকে ছাড়ছি প্রত্যেকটা ঘন্টা যাচ্ছে দুনিয়া থেকে আমরা যাচ্ছি আমরা অগ্রসর হচ্ছি দুনিয়াটাকে পিছনে ফেলে আমরা সম্মুখে অগ্রসর হচ্ছি দুনিয়াটাকে সাথে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আপনার আমার কথা বুঝতেছেন আমরা কি দুনিয়াটাকে আমাদের সাথী করে নিয়ে অগ্রসর হতে পারছি পারছি না আমাদের প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে আমি এগিয়ে যাচ্ছি দুনিয়া পিছিয়ে যাচ্ছে আমার সময় চলে যাচ্ছে আমি সামনে অগ্রসর হচ্ছি অত্যন্ত দ্রুত বেগে ঘড়ির কাটার দিকে তাকিয়ে দেখেন কত দ্রুত সেকেন্ডের কাটাটা ঘুরছে সে ঘুরছে আমার সময়গুলো অতিবাহিত হচ্ছে এই সময়গুলো আমার এই সংক্ষিপ্ত জীবনের অতি মূল্যবান মুহূর্ত প্রত্যেকটা সময় অতি মূল্যবান সময় এই সময়গুলো চলে যাচ্ছে দুনিয়া চলে যাচ্ছে আমাকে রেখে দুনিয়া চলে যাচ্ছে আমার দুনিয়াটা চলে যাচ্ছে আমার হায়াতটা আমাকে রেখে আমার হায়াতটা চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم শয়তানের অঙ্গীকার আল্লাহর সাথে অমিন খালফিহিম আমি পিছনের দিক থেকেও তাদেরকে পাকড়াও করব। আমি তাদেরকে জড়িয়ে ধরব আমি তাদেরকে আঁকড়ে ধরব যে দুনিয়াটা প্রতি মুহূর্ত সময় তাকে ছেড়ে চলে যাচ্ছে আমি এ দুনিয়ার মাধ্যমেই তাকে আঁকড়ে ধরব আমি তাকে এ দুনিয়ার পাগল করে তুলব এ দুনিয়ার প্রতি আমি তাকে আকৃষ্ট করে তুলব তার মনের ভাবনার মাঝে শুধু দুনিয়াই থাকবে যে দুনিয়াটা পিছনে সে দুনিয়ার ভাবনাটাই তাকে পাগল করে তুলবে আর সামনে যে আখেরাত সে যাচ্ছে অনন্ত অসীম এক জীবন তার সামনে আখেরাতের অনন্ত অসীম জীবন তার সামনে প্রতি মুহূর্ত সে এগুচ্ছে আখেরাতের দিকে এগুচ্ছে কিন্তু আল্লাহর বান্দার আখেরাত নিয়ে কোনো ভাবনা নাই তার ভাবনা এই রেখে যাওয়ার দুনিয়া নিয়ে তার সমস্ত ভাবনা যে দুনিয়াটাকে সাইরা যাইতেছে এই দুনিয়াটা নিয়েই তার সমস্ত ভাবনা তার প্রেম তার ভালোবাসা কালো দাড়ি সাদা হয়ে গেছে সিগনাল চলে এসেছে কিন্তু বান্দার ভাবনার পরিবর্তন হয় নাই এখনো শিশুর মতো সে তার দুনিয়াটাকে গড়ে তোলার কথা ভাবছে ভাবছে অঙ্গীকার আল্লাহর সাথে শয়তানের অঙ্গীকার আমি আপনার বান্দার সামনে থাকব তার আখেরাত আখেরাতের অনন্ত অসীম তার সম্মুখের জীবনটা আমি তাকে ভুলিয়ে দেব অমিন খালফিহিম আর আমি তার পিছন দিক থেকে তার রেখে যাওয়া দুনিয়াটাই তার কাছে আকৃষ্ট করে তুলব তার কাছে চাকচিক্যময় করে তুলব আর এ দুনিয়াটার আমি তাকে পাগল করে তুলব ওয়ান আমি তার ডান দিকেও অবস্থান করব তার ডান দিক থেকে আমি তাকে ডাকবো আসো এদিকে আসো আমি ডান দিক থেকে তাকে ডাকবো তার সামনেও আমার অবস্থান পিছনেও আমার অবস্থান তার ডান দিকেও আমার অবস্থান আমি ডান দিক থেকেও তাকে ডাক ডান দিক থেকে শয়তানের আহ্বানটা কেমন হবে কি হবে ডান দিক থেকে আমি তোকে ডাকবো তার দুনিয়ায় বসবাসের প্রয়োজনীয় বস্তুর চাইতে অধিক জিনিসের প্রতি আমি তাকে লোভী করে তুলব মুফাসির একরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে তার যতটুকু প্রয়োজন আমি তার প্রয়োজনটাকে তার ইচ্ছাটাকে তার চাহিদাটাকে আমি উস্কে দেব তার চাহিদা হয়ে যাবে সীমাহীন তার চাহিদার কোনো সীমারেখা থাকবে না তার লোভ তার তৃপ্তি হবে না অতৃপ্তি এটা তাকে ক্ষতবিক্ষত করতে থাকবে তার কাছে যা আছে তার উপর তাকাব্বর তৈরি হবে অহংকার তৈরি হবে তার সম্পদ আছে আরো সম্পদের লোভ তৈরি হবে তার এবাদত আছে এবাদতের মাঝে তাকাব্বর তৈরি হবে এলেম আছে এলেমের মাঝে অহংকার তৈরি হবে তার ভালো আল্লাহর নিয়ামতের মাঝে সে আছে আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু আল্লাহর নিয়ামতে তার মাঝে তৃপ্তি থাকবে না তৃপ্তি নষ্ট হয়ে যাবে ক্ষুধা তৈরি হবে এই ফাঁদ এটা শয়তানের ফাঁদ শয়তান তার মাঝে প্রচন্ড এক ক্ষুদা এক চাহিদা তৈরি করবে যে তোমার আছে এটা তো কিছুই না দেখো পুরো দুনিয়াটা কত বড় তোমার কাছে কি আছে তুমি তো একটা বাড়ির মালিক বা দশ কাঠা জায়গার মালিক দেখো না পৃথিবীটা কত বড় তোমার কাছে তো কিছু নাই তার ক্ষুধা তৈরি হবে তার প্রয়োজন মিটবে না প্রয়োজন তো মিটবে ক্ষুধা মিটবে না শয়তানের অঙ্গীকার আমি আপনার প্রতিটি বান্দার ডান পাশেও অবস্থান নিব ডান দিক থেকে আমি তাকে দাওয়াত দিব আমি তার বাম পাশেও অবস্থান করব বাম দিক থেকেও আমি তাকে দাওয়াত দিব বাম দিক থেকে দাওয়াত মানে তাকে চুরি শিক্ষা দিব তোমার প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনে চুরি করো আমি তাকে ডাকাতি শিক্ষা দিব করো ডাকাতি করো আমি তাকে খুন শিক্ষা দিব খুন করো আমি তাকে বেভিচার শিক্ষা দিব তোমার চাহিদাকে তুমি পূর্ণ করো তার মাঝে ন্যায় অন্যায় জায়েজ না জায়েজ ফরজ হারামের কোনো তারতম্য থাকবে না তার চাহিদাটা এটা তাকে তার মাঝে পোষক্ত তৈরি করে দিবে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তানের অঙ্গীকার হে পরওয়ার আমি সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আপনার প্রত্যেকটা বান্দার পিছনে মেহনত করব। আর আমার মেহনতটা তার সামনের দিক থেকেও হবে তার পিছনের দিক থেকেও হবে তার ডান পাশেও আমার অবস্থান হবে তার বাম পাশেও আমার অবস্থান হবে চতুর্মুখী দাওয়াত আমার চলতে থাকবে আর এই দাওয়াত দ্বারা আমি কি করব শয়তান এই চতুর্মুখী দাওয়াত দ্বারা কি লক্ষ্য অর্জন করবে কি চায় সে চতুর্মুখী দাওয়াত দ্বারা শয়তানের লক্ষ্য কি সে আল্লাহর বান্দার মাঝে কি গুণ তৈরি করতে চায় আল্লাহ তাও আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন শয়তান আল্লাহর কাছে তার ইচ্ছতুর্মুখী মেহনতের ফলাফল বর্ণনা করছে লা তাজিদু আকতারাহুম আপনি আপনার বান্দার অধিকাংশকেই পাবেন না সাকিরিন যে তারা আপনার শুকুর গুজার করে পাবেন না আপনার নিয়ামতের মাঝে তারা হাবুডুবু খাবে কিন্তু আপনার এই সমস্ত বান্দাদেরকে আমি এমন ভাবে দাওয়াত দিব এরা কেউ আপনার করবে না আমি আপনার বান্দাদেরকে না শুকর বানিয়ে ফেলবো শয়তানের চতুর্মুখী দাওয়াতের লক্ষ্য হলো আল্লাহর বান্দাকে না শুকুর বানা আমাকে আপনাকে না শুকুর বানিয়ে ফেলা এটা হলো শয়তানের লক্ষ্য লক্ষ্য এই লক্ষ্যকে সামনে নিয়ে শয়তানের দাওয়াত চলছে সামনের দিকে শয়তান বসা দাওয়াত দিচ্ছে পেছন দিক থেকে দাওয়াত দিচ্ছে ডান দিক থেকে দাওয়াত দিচ্ছে বাম দিক থেকে দাওয়াত দিচ্ছে চতুর্মুখী দাওয়াত চব্বিশ ঘন্টার দাওয়াত এই দাওয়াত দ্বারা তার লক্ষ্য তুই শুকুর শুক্রিয়া দায়ী করিস না তুই শুক্রিয়া দায়ী করিস না আমাকে আপনাকে না শুকুর বানিয়ে ফেলা এটা হলো শয়তানের লক্ষ্য হাকিমুল উম্মদ মিল্লাত হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই আনে করিমের এই আয়াতের আলোচনা করে তিনি বলতেছেন আল্লাহর বান্দারা তোমরা শুক্রিয়া আদায় করো কি করো আমার কথা বুঝতেছেন কি করো শুক্রিয়া আদায় করো যদি তুমি শুক্রিয়া আদায় করতে পারো যদি তুমি শুকর গুজার এ গুণ তোমার মাঝে তুমি যদি ফিট করতে পারো যে আমি শুকর গুজার এই গুণ যদি তুমি তোমার মাঝে তৈরি করতে পারো তাহলে আল্লাহর কাছে আশা করা যায় যে শয়তানের চতুর্মুখী দাওয়াত তোমার পিছনে ব্যর্থ শয়তান পরাজিত তুমি বিজয়ী শয়তান পরাজিত তুমি বিজয়ী শয়তান ধরাশয়ী তুমি বিজয়ী যদি তুমি কি করতে পারো শুক্রিয়া আদায় করতে পারো কারণ শয়তান এই দাওয়াতটাই তোমাকে দেয় হয় নাই তোমার কাছে নাই কিছুই নাই তুমি কি অর্জন করছো কিছুই না তোমার না আছে সম্পদ না আছে সম্মান না আছে ইজ্জত কিছুই নাই তোমার ঘরে শান্তি নাই ছেলে পেলের মাঝে তোমার শান্তি নাই এই গুলো দেয় তারপর বুঝায় শান্তি কি এইভাবে অর্জিত হবে শান্তির জন্য মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে এই ঘরটা সুন্দর করতে হবে বাড়িটা সুন্দর করতে হইব ওই যে দেখে আসছো ওটা কিনতে হইব ঘরে এর জন্য প্রয়োজনে চুরি করতে হইলে চুরি করতে হইব ডাকাতি করতে হইলে ডাকাতি করতে হইব সুদ খাইতে হইলে সুদ খাইতে হইব ঘুষ খাইতে হইলে ঘুষ খাইতে হইব যেইভাবে হোক এই চাহিদা যতদিন পর্যন্ত তুমি পূরণ করতে না পারবা তোমার জীবনে সুখ আসবে না এই ঘরের মাঝে শান্তি আসবে না এদের কেউ রে তুমি সন্তুষ্ট করতে পারবা না করো এটা করো একটা অতৃপ্তি একটা না সুকুরি এটাকে তৈরি করাটা শয়তানের সফলতা শয়তান না সুক্রিয়া তৈরি করে দেয় তারপর যা যা করা দরকার বাকি দায়িত্ব সে নিজেই পালন করে শয়তান শুধু একটা কাজ করে না সুক্রিয়াটা তৈরি করে দেয় তোমার নাই তোমার মাত্র দুইটা বাড়ি দেখো এলাকায় কত বাড়ি তোমার মাত্র দুইটা ঢাকা শহরে কত হাজার হাজার কোটি টাকার মালিক তোমার কাছে কয় কোটি টাকা আছে এই না সুক্রিয়াটা তৈরি করে দেয় হাকিমুল উম্মদ মুজাদ্দি মিল্লাত হজরত আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন আল্লাহর বান্দারা দিল খুলে চিৎকার দিয়ে মনের সমস্ত হতাশাকে ঝেড়ে ফেলে আলহামদুলিল্লাহ বল এরকম আলহামদুলিল্লাহ যদি বলতে পারো তাহলে শয়তানের দাওয়াত ব্যর্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর অর্থ কি আলহামদুলিল্লাহর অর্থ হলো এই যে আল্লাহ তালাকে আমাকে যা দিয়েছেন আমার মাঝে কোনো হতাশা নাই কোনো অতৃপ্তি নাই আমি তৃপ্ত আলহামদুলিল্লাহ আমি তৃপ্ত আমি আল্লাহর প্রতি রাজি এটা বলা আমি আল্লাহকে আমার রব হিসেবে যে চিনতে পেরেছি আমি রাজি আমি এতেই সন্তুষ্ট আল্লাহ যে আমাকে আল্লাহকে চিনার যোগ্যতা দান করছে আমি যে ইমানের দৌলত পাইছি আমি এতেই রাজি আমি এতেই রাজি আমি আল্লাহর প্রতি খুশি এটা বলা যায় না আল্লাহ তুমি যে আমাকে নামাজ পড়ার তৌফিক দিছ তুমি যে আমাকে তোমার পরিচয় দিছ মুসলমানের ঘরে যে তুমি আমাকে জন্ম দিস আল্লাহ মুসলমানের দেশে যে তুমি আমাকে জন্ম দিস আল্লাহ মুসলমানদের পরিবেশে তুমি যে আমাকে জন্ম দিস আল্লাহ মুসলমান বন্ধু বান্ধবদের সমাজে তুমি যে আমাকে জন্ম দিস আল্লাহ আমি তোমার প্রতি রাজি আমি তোমার প্রতি খুশি বলা যায় না আমরা ধর্ম হিসেবে ইসলাম পাইছি জন্মগতভাবে এরপরে এরপরে আমাদের মনে কোন আফসুস আছে আফসুস থাকা উচিত হবে জুড়ে কন্যা ইসলাম আমরা জন্মগত ভাবে পাইছি বাবা মুসলমান মা মুসলমান জন্মের পর আল্লাহ বাবা মা শিখাইয়া দিচ্ছেন দাদা নানা শিখাইছেন আল্লাহ বলো আল্লাহ এরপরে মনে কোনো আফসুস থাকা উচিত হবে তো আর কিছু আসুক আর না আসুক জীবনে আর কিছু পাইলাম আর না পাইলাম আল্লাহর প্রতি রাজি হয়ে যাওয়া যায় না আল্লাহ যা দিছো খুশি আছি তুমি যা দিছো আমাকে খুশি আছি শয়তানের শয়তানি পরিকল্পনা না তৈরি করা হতাশা তৈরি করা নিরাশা তৈরি করা নিরাশাটা তৈরি করে কে জোরে কন নিরাশাটা শয়তান তৈরি করে এই নিরাশাকে ঝেড়ে ফেলতে হবে আলহামদুলিল্লাহ এটা বলে নিরাশাটাকে দিল থেকে এটাকে ঝেড়ে ফেলতে হবে ঝেড়ে ফেলতে হবে আমি ঝাইরা দিলাম আলহামদুলিল্লাহ এক একবার বলে দিলটাকে পরিষ্কার করে ফেলতে হবে ঝাঁটা দিয়া মনের সমস্ত হতাশাকে মন থেকে ঝাঁটা দিয়ে বের করে দিতে হবে কারণ সমস্ত হতাশা আর অতৃপ্তি মনের মাঝে তৈরি করে কে এই শয়তানের তৈরি করা হতাশা অতৃপ্তি এইটাকে দিলের মাঝে রাখা যাবে দিলের মাঝে এই হতাশা অতৃপ্তি রেখে এই দিলের মাঝে আল্লাহর মহাব্বতকে তৈরি করা যাবে যাবে না করতে হতাশার অতৃপ্তি এটাকে দিল থেকে উধাও করতেই হবে এটাকে দিল থেকে আলহামদুলিল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত উধাও করা না যাবে ততক্ষণ পর্যন্ত দিলের মাঝে আল্লাহর মারেফত আল্লাহর মোহাব্বত এটাকে আনা যাবে না তামল দরাই নায়ে দিল কুনি সফাই বতদরি যে হাসিল কুনি তাম্মুল দরাই নায়ে দিলকুনি সফাই বতাদেরি যে হাসেল কুনি শেখ সাজু রহমতুল্লাহ আলাই বলতেছেন অনেক বড় আল্লাহর আশেক ছিলেন তাম্মুল দরাই নায়ে দিলকুনি তোমার দিলটাকে নিয়ে বসো একটা সময় করে দিলটাকে নিয়ে বসো দিলটাকে সামনে আনো আর তাকে দেখো এই দিলের কোন কোন জায়গায় কি কি অতৃপ্তি আর হতাশা আর কোন সমস্ত জিনিসের জিনিসের ভালোবাসার মহাব্বত তোমার দিলটাকে ক্ষত বিক্ষত করে আছে তোমার দিলের যে এত হতাশা এত ব্যথা কিসের ব্যথা এটা নিয়ে বসো এটা নিয়ে মুরাকাবায় বসো দেখবা সম্পদের ব্যথা সন্তানের ব্যথা টাকার ব্যথা জমির ব্যথা একটা একটা করে ব্যথা ফালায় দাও একদম একটা একটা করে ঝাঁকা দিয়ে ফালাও বের করো দিল থেকে দিল থেকে এই সমস্ত নষ্ট ব্যথা বেদনা এটা যখন দিল থেকে পরিষ্কার দিলের মাঝে এখন কি নাই ব্যথা নাই ব্যথা আছে এই নষ্ট দুনিয়ার এই ফেলে যাওয়া দুনিয়ার কোনো মায়া মমতা এই দিলের মাঝে রাখা যাবে এই দিল থেকে সব ফালা দাও এই সব কিছু দিক থেকে উধাও করে দাও তো শেখ সাদি বলতেছেন এটাকে যখন তুমি দিল থেকে উধাও করে দিবে এই দিলের মাঝে আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা এসে যাবে वो दिल में आती है समझ में नहीं आती बस जान लिया मैं तेरी पहचान यही है वो दिल में आती है समझ में नहीं आती बस जान लिया मैं तेरी पहचान यही है কবি বলতেছেন আরে আল্লাহ তালারে তো বুঝে আসবে না সবকিছু বুঝে আসবে না তবে এটা দিলের মাঝে আসবে ও দিল মে আতি আল্লাহ তালা বান্দার দিলের মাঝে জায়গা করেন বুঝের মাঝে জায়গা করেন বান্দার বুঝের ভিতরে ঢুকেন না তবে বান্দার দিলের মাঝে ঢুকেন যখন বান্দার দিল পবিত্র থাকে দিল যখন পবিত্র থাকে এই দিলের মাঝে আল্লাহ তালা প্রবেশ করে এটাই আল্লাহর পরিচয় কোরআনে করিমের মাঝে আল্লাহ এই শয়তানের চতুর্মুখী যে ফাঁদ কলা কৌশল একজন ব্যক্তিকে বিভ্রান্ত করার জন্য শয়তানের এই যে চতুর্মুখী কলা কৌশল এটা থেকে মুক্তির একটা পদ্ধতি একটা ফর্মুলা আল্লাহ নিজেও কোরআনে করিমের মাঝে আলোচনা করতেছেন قل للمؤمنين يغضوا من أبصارهم وقل للمؤمنات يغضوا يغضضن من أبصارهن শয়তানের অঙ্গীকার শয়তানের পরিকল্পনা لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم जे हे परवर देगार আপনার বান্দাদের সামনে আমার অবস্থান হবে সামনের দিক থেকে আমি তাকে ডাকবো অমিন খালফিহিম পিছনের দিক থেকে আমার অবস্থান হবে পিছনের দিক থেকেও আমি তাকে ডাকবো ওয়ান আইমানিহিম ডান দিক থেকেও আমার দাওয়াত চলবে আমার অবস্থান হবে ডান দিকেও আমি থাকবো আমি তাকে দাওয়াত দিব ওয়ান শামা ইলিহিম বাম দিকেও আমি থাকবো আমি তাকে বাম দিক থেকেও দাওয়াত দিব আপনার বান্দাদেরকে দুনিয়ার মায়ায় দুনিয়ার বিভিন্ন মন ভুলানো জিনিস দ্বারা আমি এই দুনিয়ার চাকচিক্য দ্বারা এ দুনিয়ার প্রেম দ্বারা এই দুনিয়ার ভালোবাসায় পাগল করে তোলার দ্বারা আমি তাদেরকে এমন ভাবে পাগল করে তুলব এমন ভাবে তাদের চাহিদাটাকে আমি সীমাহীন করে তুলব আপনার বান্দাকে আপনি ক্ষমতা দিবেন তার তৃপ্তি মিটবে না আপনার বান্দাকে আপনি সম্পদ দিবেন তার তৃপ্তি মিটবে না আপনার বান্দাকে আপনি যাই দিবেন তার তৃপ্তি মিটবে না সে না শুকুরি থাকবে কারণ আপনি যা দিবেন আমি তার আরো দেখাবো আপনি যা দেখাবেন আমি তো আরো দেখাবো আপনি তার একটা বাড়ি দিবেন আমি তার আরো দশটা বাড়ি দেখাবো যে তোমার তো একটা বাড়ি আছে এই বাড়িটা দেখো কত সুন্দর এরকম একটা বাড়ি তোমারও তো করা চাই আরো টাকা কামাও এরকম একটা বাড়ি করো গাড়ি একটা আছে আরেকটা গাড়ি দেখার সাথে সাথে আমি তার মনের মাঝে দাওয়াত শুরু করে দিব আরে এই গাড়ি দিয়া তুমি এখনো এই গাড়ি দিয়ে চলতেছ আরেকটা গাড়ি কিনো আমি তার চাহিদাটাকে বলগাহীন করে দিব তো আল্লাহ কোরআনে করিমের মাঝে বান্দাদেরকে একটা ফর্মুলা দিচ্ছেন আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন কোল হে নবী আমার বান্দাদেরকে আপনি একটু বলে দিন যারা আমার প্রতি ইমান রাখে যারা আমার প্রতি বিশ্বাসী আপনি বিশ্বাসী বান্দাদেরকে বলে দিন তারা যেন সামনের দিকে না তাকায় ওরা যাতে সামনের দিকে এই সামনের দিকে যেন পিছনেও যেন না তাকায় ডানেও যেন না তাকায় বামেও যেন না তাকায় তারা যেন নিচের দিকে তাকিয়ে থাকে তারা যেন নিচের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবীরে বলতেছে নবী আমার মমিন বান্দা যারা আমার জান্নাতে প্রবেশ করতে চায় যারা আমার সাথে মোহাব্বত আমার সাথে তাল্লুক পয়দা করতে চায় যারা আমি আল্লাহকে রাজি খুশি করতে চায় যারা পরকালটাকে পেতে চায় তারা যেন নিচের দিকে তাকিয়ে থাকে অকুল্লিল মমিনাতি আর আমার মমিন নারী বান্দাদেরকে বান্দিদেরকেও নবী আপনি এই দাওয়াতটা একটু পৌঁছিয়ে দিন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিচের দিকে নামিয়ে রাখে কারণ সামনে শয়তান পিছনে শয়তান ডানে শয়তান বামে শয়তান চতুর্দিকে শয়তান কিন্তু দুই দিকে শয়তান নাই নিচেও শয়তান নাই উপরেও শয়তান নাই নিচে শয়তানের কোনো ফাঁদ নাই উপরেও শয়তানের ক্ষমতাটা চারদিকে শয়তানের ক্ষমতা চারদিকে নিচে শয়তানের ক্ষমতা আছে শয়তান তো বলে নাই যে নিচের দিক থেকেও আমি তাদেরকে ফাঁদে ফেলবো শয়তান এই কথাটা বলেছে তাহলে নিচের দিকে যে তাকে আছে শয়তান তারে ধোকা দিতে পারতেছে না যে সামনে তাকাইছে শয়তান তারে ধোকা দিতেছে যে পিছনে তাকাইছে শয়তান তারে ধোকা দিচ্ছে যে ডান দিকে তাকায় আছে শয়তান তাকে ধোকা দিচ্ছে যে বাম দিকে তাকিয়ে আছে শয়তান তাকে ধোকা দিচ্ছে কিন্তু যেই মানুষটা সামনেও তাকায় না পিছনেও তাকায় না ডানেও তাকায় না বামেও তাকায় না শয়তান তারে কোনো দিক দিয়ে ধোকা দিতে পারছে না আল্লাহ ফর্মুলা দিচ্ছেন হে আমার বান্দা হে আমার বান্দিরা নিচের দিকে তাকিয়ে থাকো আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে এই ওয়াদা পৌঁছাইছেন যে বান্দা যদি আমার বান্দা আমার বান্দি যদি নিচের দিকে তাকিয়ে থাকার দায়িত্বটা শুধুমাত্র পালন করতে পারে এই একটা কাজ সে যদি করতে পারে আমি আল্লাহ উপরে আছি উপর থেকে রহমতের বর্ষণ দ্বারা তার হেফাজতের জিম্মাদার আমি আমি সুস্পষ্ট কথা আমাকে আপনাকে শয়তানের চতুর্মুখী এই দাওয়াত এই বেড়াজাল চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্ত থেকে মোকাবেলায় আমাকে আপনাকে প্রথম পদক্ষেপটা নিতে হবে প্রথম পদক্ষেপটা কাদেরকে নিতে হবে আমাদেরকে প্রথম দায়িত্বটা কি আমরা তাকাবো না আল্লাহ বলতেছে ওদের তো নগরে অনেক অনেক দেখেন না ওইটার দিকে তাকাইলেই তো ঢুকা পড়বে ঢুকাই পড়বে ওদের হাতে ক্ষমতা ওদের হাতে রাজত্ব ওদের হাতে মানচিত্র ওদের কাছে সবকিছু সমস্ত টেকনোলজি ওদের কাছে থাকুক না আল্লাহ মুমিনদেরকে বলতেছেন তোমরা সেদিকে তাকাবা না ওদের কাছে কি আছে এটা তোমরা দেখবা না মমিন এটা দেখবে আমার আল্লাহর কাছে আকাশ এবং জমিনের রাজত্ব আছে ঠিক না আকাশের রাজত্ব কার জমিনের রাজত্ব কার আল্লাহর আমার আপনার আল্লাহর কাছে আকাশ জমিনের রাজত্ব আছে মুমিন এটাই চিন্তা করুন তার কাছে ক্ষমতা আছে তার কাছে বাড়ি আছে তার কাছে ধন আছে তার কাছে শক্তি আছে এটা তো সাময়িক এটা ক্ষণস্থায়ী আর এ জমিন কার আসমান কার আর সে আল্লাহর আমি আপনি কার সেই আল্লাহর আমি আর আপনি কার সেই আল্লাহর সেই আল্লাহর আমি আর আপনি বান্দা তা আমাদের কাছে এইসব থাকুক আর না থাকুক আল্লাহর সাথে যে আমার এবং আপনার একটা সম্পর্ক আছে প্রথম দায়িত্ব শয়তানের ফাঁক থেকে বাঁচতে প্রথম দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে প্রথম দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে আর প্রথম দায়িত্ব হলো প্রথম দায়িত্ব হলো যে শয়তানের এই সমস্ত দাওয়াত গুলোকে না বলতে হবে শয়তানের এই সমস্ত দাওয়াত গুলোকে কি বলতে হবে না শয়তান বলবে তোমার এটা নাই বলতে হবে না আমার আছে তোমার এটা দরকার বলতে হবে না আমার দরকার নাই আলহামদুলিল্লাহ আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার আছে তো আমি যে খাটের মাঝে থাকতেছি এটা খাট না তারপর বাজারে নতুন আসছে ওটা আমার কিনতেই হবে এই ফিকিরের মাঝে আসতে হবে এই কাজ যখন বান্দা করবে সাথে আল্লাহর কাছে দোয়া করবে সাথে আল্লাহর কাছে দোয়া করবে দুইটা কাজ একটা হলো সিদ্ধান্ত গ্রহণ করে ছুটে আসতে হবে এরকম না যে আমি দোয়া করতেছি আবার তাকায় আস তাকায় তাকায় দোয়া করলে তো হবে না নিচের দিকে তাকায় দোয়া করতে হবে দুনিয়ার দিকে তাকায় তাকায় তো দোয়া করলে হবে না দোয়াটা কোন দিকে তাকায় করতে হবে নিচের দিকে সময় তো নাই আল্লাহ কোরআনে কারিমে একটা ঘটনার আলোচনা করছেন ঘটনাটা আসাবে কাহাফের ঘটনা এই ঘটনার সংক্ষিপ্ত সার কথা হলো এই আসাবে কাহাফের কয়েকজন যুবকের ঘটনা আল্লাহ আমাদেরকে শুনাইছেন এরা যখন দিনে বাতিলের তরফ থেকে মূর্তি পূজারীদের তরফ থেকে তাদের ইমান গ্রহণের উপর চাপ প্রয়োগ করা হলো যে তোমাদের মূর্তি পূজা করতে হবে এরা কি করলো এরা ঘর থেকে বেরিয়ে গেল ফাবু ইরাল কাহাফি গুহার মাঝে গিয়ে তারা আশ্রয় নিল গুহার মাঝে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো রব্বানা আতিনা মিল্লাদুন রহমা আল্লাহ তোমার প্রতি বিশ্বাস নিয়ে ঘর ছেড়ে এসেছি বাড়ি চাইরে আসছি সেই বাতিল নোংরা পরিবেশকে ছেড়ে আল্লাহ তোমার জমিনের এক গুহার মাঝে আশ্রয় নিছি তুমি এখন আমাকে প্রতি রহমত করো আল্লাহর কাছে দোয়া করছে ঘরে বসে বসে দোয়া করছে পাপের আখড়ায় বৈশা বৈশা দোয়া করছে পাপের আখড়া ছেড়ে দিছে প্রথম কাজ পাপ নষ্টামির আখড়া থেকে নিজেকে মুক্ত করে নিজেকে মুক্ত করে তৌবা করে আলাদা করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এইটা হলে তো চলবে না যে আমি পূর্ব দিকে যাইতেছি গাড়িও পূর্ব দিকে যাইতেছে আর আমি দোয়া করতেছি আল্লাহ আমার একটু পশ্চিম দিকে নিয়ে যাও তাহলে এই গাড়ি আসবে ওই পূর্বে যাওয়ার শখ বন্ধ করে পূর্বে যাওয়ার দাওয়াত টাকা যা এইটার মোকাবেলা করে পশ্চিমের দিকে রওনা হইতে হবে তারপর দোয়া করতে হবে আল্লাহ কত ডাক পূর্ব দিকের আল্লাহ আমি পশ্চিমে মসজিদের দিকে রওনা দিছি আল্লাহ আমাকে মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দাও ফিকিরটা তো এই দেখতেছি আর বলতেছিল হাউলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহ দুনিয়া কত খারাপ হয়ে গেছে আল্লাহ বাঁচাও কিভাবে হবে আল্লাহ কোরআনে করিমের মাঝে সুস্পষ্ট ভাবে কথা ব্যক্ত করেছেন যে আল্লাহর এটা নিয়ম না যে লাহদি তিনি এদেরকে হেদায়ত দেন না আল কৌম আল ফাসিকিন যারা পাপের মাঝে লিপ্ত থাকে আমি আপনি পাপের মাঝে লিপ্ত থাকবো আল্লাহ আল্লাহকে বলবো আল্লাহ হেদায়ত দেয়া দাও জোর করে হেদায়ত দাও তা না পাপ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর পথে তো করে আসার একটা উদ্যম একটা অঙ্গীকার গ্রহণ করতে হবে এই অঙ্গীকার গ্রহণের পর আমার দায়িত্ব হলো অঙ্গীকার গ্রহণ করা বাকি অঙ্গীকার করার পর আমার সমস্ত ব্যবস্থাপনার জিম্মাদারি আল্লাহ আমি আপনি শয়তান শয়তানের সমস্ত দাওয়াত দুনিয়া দুনিয়ার সমস্ত চাকচিক্য থেকে মুক্ত হয়ে আখেরাতের যে সামনে একটা অনন্ত অসীম জীবন এই জীবনটাকে নিয়ে একটু ভাবতে পারি না এই জীবনের ভাবনাটা তৈরি খুব সময় দেই প্রতিদিন কিছুটা সময়ের জন্য আখেরাতের ভাবনা নিয়ে বসার চেষ্টা করি মসজিদের পরিবেশে আসি মসজিদে এসে নেককার ব্যক্তিদের একটা মজমা তৈরি করি সেই মজমার মাঝে বসে ইমানের মুজাকারা করি পরকালের মুজাকারা করি পরকালের যে অনন্ত অসীম জীবন সেই জীবনটাকে নিয়ে নিজের মাঝে একটা ভাবনা তৈরি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আখেরাতের অনন্ত অসীম জীবনটাকে নিয়ে নিজের মনের মাঝে একটা ভাবনা তৈরি করার তৌফিক দান করুক আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী